দৃষ্টি কারায় মায়ার ভুবন নাই প্রভু আমার মন দৃষ্টি কারায় মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন এসব কিছু তুমি করে দান গাহিত প্রভু তোমারি নাম তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান দৃষ্টি কারা এই মায়ায় ভুবন কেড়ে নাই প্রভু আমার মন দৃষ্টি কারা এই মায়া ভুবন কেড়ে নাই প্রভু আমার মন এসব কিছু তুমি করেছ দান গাহিত প্রভু তোমারি গান তুমি মালিক তুমি খালি তুমি রহি রহমান তুমি মালিক তুমি খালি তুমি রহি রহমান এ ধরা চারিদিকে যা কিছু দেখি নয়ন বিরাম করেছ সবই এ ধরা চারিদিকে যা কিছু দেখি নয়ন বিরাম করেছ সবই পাহাড় হতে ওই ঝর্ণা ধারা করেছ তুমি প্রবহমান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালি তুমি রহমান দৃষ্টি কারা এই মায়ার ভুবন কেড়ে প্রভু আমার মন দৃষ্টি কারা এই মায়ার ভুবন কেড়ে প্রভু আমার মন এসব কিছু তুমি করেছ দান গাহি তব প্রভু তোমারি গান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান নদী ছুটে চলে তোমার গান গেয়ে মুগ্ধ হয়ে দেখি আমি চেয়ে চেয়ে নদী ছুটে চলে তোমার গান গেয়ে মুগ্ধ হয়ে দেখি আমি চেয়ে চেয়ে পাহাড় হতে ওই ঝর্ণা ধারা কো করেছ তুমি প্রবাহমান তুমি মালিক তুমি খালিল তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান দৃষ্টি কারা এই মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন দৃষ্টি কারা এই মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন এসব কিছু তুমি করেছ দান গাহি তব প্রভু তোমার গান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান